এক মিনিট নবাবগঞ্জ জেলাতে মেয়েটাকে দেখতে যায় পাঁচ সাতজন মিলে এটা হারাম ছেলের বাপও মেয়েটাকে দেখতে পাবে না কেন এখন তো ছেলের বাপও মেয়েটাকে বিবাহ করতে পারে এখনো তো মেয়েটা তার বৌমা হয়নি না হয়েছে হয়নি তাহলে এই মেয়েটাকে ছেলেটাও বিবাহ করতে পারে তার বাপও বিবাহ করতে পারে তো বলেন বাপ বেটা কেমনে দেখবে একে যে বিবাহ করবে সেই দেখবে আনহা বলেন আল্লাহর নবীর সামনে আমাকে জিব্রাইলের মাধ্যমে পেশ করা হলো জিব্রাইল তাকে নিয়ে এসেছেন আয়েসা এদিকে দেখেন এদিকে দেখেন আয়েসাকে জিব্রাইল এভাবে হাতে করে নিয়ে রেশমি কাপড় দিয়ে ঢাকা আছে জিব্রাইল এসে বলছেন এইটা আপনার স্ত্রী তখন আল্লাহ রসুল কাপড়ের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে আরে দেখি তুমি আয়েসা দেখি তুমি আয়েসা দেখি তুমি আরে জিবরাল তোমাকে নিয়ে এসেছেন রেশমি কাপড় দিয়ে ঢেকে তো আমি মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেখি তুমি তুমি আয়েসা তখন আমি বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকলে একদিন বিবাহ হবে তো দেখলাম বিবাহ হয়ে গেছে ছয় বছর বয়সে বিবাহ হয়েছে নয় বছর বয়সে বাসর রাত হয়েছে বিবাহের তিন বছর পরে তখন আয়েসার জি আল্লাহ আনহা বলেন আমি আল্লাহ নবীকে দেখেছি আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসেন সকাল সন্ধ্যা আসেন সকাল সন্ধ্যা আসেন দেখে একদিন দুপুরে একবারে ঠিক দুপুরে আমাদের বাড়িতে এসেই ঢুকেই বলছেন মেয়ে দুটিকে সরতে বলেন মানে আমাকে আর আমার বোন আসমাকে সরতে বলছেন তখন আবাক্কর সিদ্দিক বলছেন সরা লাগবে না ওগুলো আপনার পরিবার কি বলছেন বলেন তার মানে আবাক্কর সিদ্দিক বলতে চাচ্ছেন আমি যেমন আমার বেটি তেমন উনিশ বিশ হবে না মানে গোপন কথা গোপন কথা বলবো আপনাকে এদেরকে সরতে বলেন তখন অবকর সিদ্দিক বলছেন বলতে সরতে হবে না কি গোপন কথা বলেন তখন আল্লাহ রসুল বলছেন বের হওয়ার সময় হয়ে গেছে এখন মদিনে মক্কা ছেড়ে মদিনেই চলে যেতে হবে এটা হলো গোপন কথা বুঝতে পারেননি তো এই গোপন কথাটা আবাকার সিদ্দিক বলছেন ওদের সামনে বলেন আপনার পরিবারেরা বিবাহ হয়ে গেছে বাসর ঘর হচ্ছে এতে মদিনে এসে এক মিনিট বাসর ঘর পর্যন্ত আজ আজকে পৌঁছিব ইনশাল্লাহ তবে এইখানে আপনি দেখেন জরুরি কথা চাঁপাই নবাবগঞ্জ জেলাতে চারজন পাঁচজন সাতজন মিলে মেয়ে দেখতে যায় এইটা হারাম মেয়ে দেখার পরে মেয়েকে টাকা দেওয়া হয় আংটি দেওয়া হয় কিছু দেওয়া হয় এইটা হারাম তারপরে মেয়েকে বায়না করা হয় সবাই মিলে দেখে তার হাতে টাকা পয়সা দিয়ে খেয়ে যায় এইটা হারাম তারপরে বিবাহ যখন করতে যায় তখন অনেকগুলি চাঁপাই নবগঞ্জের ভাষায় ডুলি বিবি মেয়েরা যায় সাজগোজ করে বিভিন্নভাবে পোশাক পরে আতর গোলাপ মেখে তারা বরের সাথে যায় এই নীতিও হারাম সাথে সাথে বিভাতে দুইশো পাঁচশো দুই একজন একশো দেড়শো মানুষ যায় এ নীতিও চলবে না পাঁচজন সাতজন দশজন মুরব্বী মানুষ জ্ঞানীগুণী সচেতন বুদ্ধিমান মানুষ যাবে এটাই ঠিক এরপরে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসানো হয়েছে সুন্দর করে সাজে ওখানে বসাইছে অনেক পতিতালয়ের মেয়ে এটা খারাপ লাগে বেটা তোমার বোন বসেছিল সেই জন্য তোমার খারাপ লাগছে আমি যদি এইভাবে বসাকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না কেন তোমার খুব ভালোভাবে জানা আছে আব্দুল রহিক সাহেব বলেছেন দুনিয়া দুইটা পাপ আছে না করেই পাপি বলতে পারো তুমি দুনিয়াতে দুটা পাপ আছে না করাই পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে রাসুল সালাম বলেছেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ও নেই ও নেই ও নেই সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে আল্লাহ রসুল তাকে নেই বলছেন কথাটা তিনি দুইবার বললেন আর এই মেয়েটাই এত মানুষের সামনে সাজগোজ করে ল্যাংটা বসে আছে তবুও নয় তবুও তোমাকে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর এটা হয় কি করে এটা মুসলমানের বিবাহ হয় কি করে জোর করে ধর্ম মানা যায় না জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস কবে উড়ে গেছে বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না কমিউনিটি সেন্টারে কোনো আমার মেয়েকে ছেলের বাপও দেখতে পাবে না তার নাম মেয়ের বাপ আমার মেয়েকে যেই ছেলে বিবাহ করবে শুধু সে দেখবে তার বাপও দেখতে পাবে না তার নামও বাপ কমিউনিটি সেন্টারে এখানে বসে আছে মেয়েটা সবাই আসছে তাকে দেখছে তার নাম বিবাহের অনুষ্ঠানটা হয় কি করে এরপরে বিবাহ যখন তারিখ ঠিক হয়েছে তার কয়েকদিন রং মাখানো রং মাখানো আর কত হলুদ মাখা হলুদ মাখতে হবে এটা বিধান নেই হলুদ মাখা হারাম এ কথা আমরা বলি না হলুদ মাখতে পারে তবে মাখতে হবে এর কোনো বিধান নেই হলুদ মাখেও যদি তার মা মাখাবে তার বোন মাখাবে তার খালা মাখাবে তার ফুফু মাখাবে তার ভাবি কি করে মাখাতে পারে বিবাহের সূচুতেই সূচনাতেই জেনা বিবাহের সূচনাতে জেনা তাহলে বিবাহতে কল্যাণ আসে কি করে সম্মানিত দিনী ভাই বোন হলুদ মাখানোর কোনো বিধান নেই মা খেয়েও যদি হারাম নয় তার মা খালা মা খাবে বিবাহের বৈঠকে বর কেবলার দিকে মুখ করে বসে থাকবে চুপ করে এটা কেন এটা কেন বর তার স্বাভাবিক গতিতে বসে থাকবে যেদিকে সুবিধে প্রয়োজনে বড় কথা বলবে বিবাহের বৈঠকে আগে হবে খুদবা তারপর বিবাহ পড়ানো মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না অতিরিক্ত মেয়ের বাপ ওখানে গিয়ে বলতে পারে যে আম্মু আমি এখন বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি যদি মেয়ে চুপ থাকে যান মেয়ে যদি হেসে উঠে যান মেয়ে যদি যেতে বলে যান মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ দেওয়া যাবে না জামাই ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার হলেও মেয়ে যদি না করে তাহলে বিবাহ দেওয়া যাবে না মেয়ে যদি কেঁদে উঠে তবুও বিবাহ দেওয়া যাবে না মেয়ে যদি চুপ থাকে বিবাহ দিয়ে দেন মেয়ে যদি হেসে উঠে বিবাহ দিয়ে দেন মেয়ে যদি বলে আব্বা যান তাহলে আপনি বিবাহ দিয়ে দেন আগে খুদবা হবে তারপরে আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বলবে কাবিল তো আমি কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলা ভালো মর্মে আপনি বলতে পারেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ তো রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম তিনবার হওয়ার পরে এবার মেয়ের পিতাকে বলতে হবে বা যিনি বিবাহ পড়ালেন তাকে বলতে হবে বারাকাল্লাহ লাকা আলাইকা ও জামা বায়না কুমা ফিখাইরিন আল্লাহ তোমাকে বরকত দান করুক আল্লাহ তোমার উপরে বরকত দান করুক আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে দাম্পত্য জীবনের উপরে একাত্রিত করুক এইটা বিবাহ শেষ হয়ে গেলে এ দোয়া পড়তে হবে আর আপনাদের বিবাহ শেষ হয়ে গেলে সবে মিলে হাত তুলে দোয়া করে তার মানে তার সূচনাও খারাপ তার শেষও খারাপ এরপরে যত অনুষ্ঠান আছে সব হারাম চাঁপাইনবাবগঞ্জ জেলার খিরকাচি হোক বরন্তা হোক আমাটা হোক আসা যাওয়া হোক বিবাহ ঘেরা হোক এক গ্লাসে সর্বতার এক গ্লাসে লবণ পানি বরকে ফাঁকি দেওয়ার জন্য আবার শ্বশুর বাড়ি গিয়ে মেয়েটাকে নিয়ে কত অনুষ্ঠান সব হারাম কোনো অনুষ্ঠান হবে না বিবাহের পরে যেটা হবে সেটা বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দর করে সাজানো এক মিনিট এখন বাসর ঘর সাজানোর কথার কনেকে সুন্দর করে সাজানোর কথার পূর্বের কথাটি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য আরও অবগতিতে থাকা প্রয়োজন যে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না এইখানে বিবাহ পড়ানোর সময় দুইজন সাক্ষী লাগবে আর মেয়ের বাপ যদি বা পড়তে পারেন পড়বেন আর যদি পড়তে না পারেন তাহলে কোনো একজন আলেম পড়বেন আর আলেম কথাগুলি আগে আগে বলবে মেয়ের বাপ পিছে পিছে বলে বিবাহ সম্পাদন করবেন আব্দুরাজাক সাহেব আপনার কথাতে একটা বারবার কথা ফুটে আসে সেটা হলো আপনি বলেন যে বাকি এত নগদ এত তাহলে কি বাকি মোহরে বিবাহ জায়েজ জি বাকি মোহরে বিবাহ জায়েজ প্রমাণ দিবেন একটু জি প্রমাণ দিব বাকি মোহরে বিবাহ জায়েজ একজন লোক একজন মহিলা রাসুলকে এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন তখন আল্লাহ রসুল মেয়েটার দিকে তাকালেন মাথা থেকে নিচ পর্যন্ত দেখার পরে এভাবে চুপ থেকে গেলেন আল্লাহ রসুল কিছু বলছেন না চুপচাপ তখন মধ্যে থেকে একটা লোক উঠে বলছে আল্লাহ রসুল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন সৌদি আরবে এটা আজও খারাপ নয় সৌদি আরবে বিবাহ তালাক মরা মাটি এগুলো কোনো ব্যাপার নয় এদেশে তো বিবাহ করলে মাইকিং করা হয় না মানুষ মারা গেলে মাইকিং করা হয় ওটা ওরা এখনো বুঝতে পারে নিজে মাইকিং করা লাগবে স্বামী তালাক দিয়ে দিলে তার নামে মামলা করতে হবে এটা ওরা এখনো বুঝতে পারেনি কম বয়সের মেয়েকে বিবাহ করলে তার নামে মামলা হবে এটা সৌদি আরবের লোক এখনো বুঝতে পারেনি আল্লাহ রসুলের বয়স চল্লিশ বছর আর আয়েসার বয়স কত ছয় বছর একইবারই মিল নাই তব বিবাহ হয়ে গেছে আর এখন বাল্য বিবাহের বিরুদ্ধে কত মামলা কত কি আর কত নোংরা কথা বলছে বাল্য বিবাহ বন্ধ করো জেনা করতে করতে যখন আধা বুড়ি হবে তখন বিবাদ মানে সবাই ধর্মের বিরুদ্ধে লেগে আছে ধর্মের বিরুদ্ধে লেগে আছে এতদিন স্কুল কলেজে শুধু বাপের নাম হলে হচ্ছিল এখন মায়ের নাম তাও লাগে তার মানে কয়দিন পরে তো আর বাপ বোঝা যাবে না বাপকে সেই জন্য সরকার এটা চালু করে নিচ্ছে যে কয়দিন পরে বাপ বাদ দিয়ে শুধু ছেলে মেয়ের কাকে দিতে হবে মাকে দিতে হবে কেননা অচিরে এমন একটা পরিবেশ বাপ আর খুঁজে পাওয়া যাবে না তখন আর বাপের জন্য ঝামেলাই না থাকে আপনারা বুঝতে পারছেন না সব কৌশল খালি ধর্মের গায়ে এভাবে বাঘে মারছে থাবা ধর্মের গায়ে এভাবে সিংহ মারছে থাবা ধর্মের গায়ে এভাবে সে আপনার হিংস প্রাণী হায়ানা মারছে থাবা আর হুজুরও থাবা মারছে হুজুরের কাছে মিথ্যাটাও ধর্ম এমন ভাবে মিথ্যা কাহিনী বলছে মনে হয়েছে দিনের মতো তাজা টাটকা হয়ে আছে সবাই মিলে ধর্মের গায়ে ভাবে থাবা মারছে কেউ একটু ঠিক মতো দেখতে চায় না একটু হিসাব মতো করতে চায় না বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে এই বিবাহটার ওপরে অভিশাপ হবে কি করতে হবে এই যে এইটা মোহাম্মদ বলেছেন